রসুল নামের ফুল এনেছি রে আয় গাঁথ বিমালাকে রসুল নামের ফুল এনেছি রে আয় গাঁথ বিমালাকে এ মালা নিয়ে রাখবি বেঁধে আল্লাহ তালাকে এ মালা নিয়ে রাখবি বেঁধে আল্লাহ তালাকে আল্লাহ তালাকে রসুল নামের ফুল এনেছি রে আয় গাথ বিমালাকে অতি অল্প ইহার দাম শুধু আল্লাহ রসুল নাম অতি অল্প ইহার দাম শুধু আল্লাহ রসুল নাম এই মালা পরে দুঃখ শোকের ভুল বিজালাকে এই মালা পরে দুঃখ শোকের ভুলবি জালাকে গাঁথবি মালাকে রসুল নামের ফুল এনেছি রে আয় গাঁথবি মালাকে এই ফুল ফোটে ভাই দিনে রাতে ভাই রে ভাই হাতের কাছে তোর এই ফুল ফোটে ভাই দিনে রাতে ভাই রে ভাই হাতের কাছে তোর ও তুই কাঁটা নিয়ে দিন কাটালি রে ও তুই কাঁটা নিয়ে দিন কাটালি রে তাই রাত হলো না ভোর এর সুগন্ধ আর রূপ বয়ে যায় নিত্য এসে তোর দর যায় রে এর সুগন্ধ আর রূপ বয়ে যায় এর সুগন্ধ আর রূপ বয়ে যায় নিত্য এসে তোর দর যায় রে এর সুগন্ধ আর রূপ বয়ে যায় পে ভাতের থালা ভুললি রে তুই চাঁদের থালাকে পে ভাতের থালা ভুললি রে তুই চাঁদের থালাকে গাথ বিমালাকে রসুল নামের ফুল এনেছি রে আয় বিমালা কে এই মালা নিয়ে রাখবি বেঁধে আল্লাহ তালাকে গাঁথ বিমালাকে রসুল নামের ফুল এনেছি রে আয় গাঁথবি বিমালাকে আয় গাঁথ বিমালাকে আয় গাঁথ বিমালাকে